জনাব ডক্টর শামসুল আরেফিন লিখিত ডাবল স্ট্যান্ডার্ড বইয়ের একটি অধ্যায় না দেখে বিশ্বাস মানব জন্মের সার্থকতা অস্থিরভাবে পায়চারি করছেন নাদিমের বাবা কাদা কাদা ভঙ্গিতে পাশে বসে আছেন তার মা তাদের এই উৎকণ্ঠার কারণ নাদিম তার বন্ধুদের মধ্যে কেউ একজন তার বাবাকে কিছু কথা জানিয়ে দিয়েছেন রমজানের এগারোটা রোজা পেরিয়ে গেলেও নাদিম একটা রোজাও রাখেন বাসায় সবার সাথে স্যার খেলেও পরে ভেঙে ফেলেছে বন্ধুদের আড্ডাতেও ধর্মীয় বিধিবিধান নিয়ে কটক্ষ করাটা নিত্য নৈমিত্তিক ব্যাপারে পরিণত হয়েছে নাদিমের বাবা নিজে পাঁচ ভক্ত নামাজ না পড়লেও রমজানে রোজা নামাজ বাদ দেন না আর রমজানের নামাজ তো আর জুম্মার নামাজ তো পড়তে নেই আর ওর মা অবশ্য খুব পরে পরেরাজগার মহিলে শেষ কবে নামাজ কাজা করেছেন হিসেবের বাইরে কিন্তু ছেলেটা এমন হয়ে যাবে তা চিন্তাও করেনি তারা এমন দিনে নাদিম খুব ভালো ছেলে মহল্লায় ভদ্র ছেলে হিসেবে সুনাম রয়েছে নটরডেম এ সেকেন্ড ইয়ারে পরে এখন নাদিমের সামনে বসে আছেন ফারুক সাহেব চল্লিশ ঊর্ধ্ব পেশায় চিকিৎসক চেহারায় না বয়সের ছাপ আছে না পেশায় ছাপ কিছুটা জ্বর হয়েই বসেছেন নাদিমের বাবাই ওনাকে নিয়ে এসেছেন ছেলের মতি ফেরানোর প্রচেষ্টা হিসাবে নিজে কয়েকবার বোঝাতে গিয়েছিলেন কাজ হয়নি নাস্তিকতা বা সংশয় ব্যতীত সবার আগে যে জিনিসটি কেড়ে নিই তা হলো আদব নিজে ছাড়া বাকি সবাই পুরনো অচল অবৈজ্ঞানিক গোড়া যুক্তিবোধবিহীন জড়বস্তু এই উন্নাসিকতা থেকে রেহাই পায় না কেউই সামনের এই ডাক্তার সাহেবটির দিকে এক প্রকার হতাশা নিয়ে তাকিয়ে আছে নাদিম সারাটা জীবন বিজ্ঞান পড়ে এতটা অবৈজ্ঞানিক মানুষ কীভাবে হয় সুরতে পোশাকে মনে হয় মসজিদের হুজুর রমজানের এই কদিন থেকে নাদিমের বাবা আবার মসজিদে তালিমে বসা শুরু করেছে সেখান থেকেই এই ডাক্তার হুজুরটি আবিষ্কার করেছে মনে হয় আসন্ন বয়ানের জন্য প্রস্তুত হলো নাদিম এসব বয়ান আগেও শুনেছেন পুরনো অস্ত্র দিয়ে আবারও রেডি হলো যে অস্ত্রে ঘায়েল হয়েছে ওর বাবাসহ আরও অনেক বন্ধু বান্ধব কেমন আছো নাদিম শান্ত সমোহিত কণ্ঠে শুরুটা করলেন ফারুক সাহেব জি ভালো আপনি আলহামদুলিল্লাহ ভালো এই আলহামদুলিল্লাহ নিয়ে কত বন্ধুকে ঘায়াল করেছে নাদিম মনে মনে একবার ভাবল এখান থেকে শুরু করবো নাকি আবার কি মনে করে চেপে গেল পরের ডেলিভারির জন্য অপেক্ষায় শ্রেয় দেখো নাদিম আমাদের এক সময় অস্থি অস্তিত্ব ছিল না আল্লাহ তালাই আমাদের সৃষ্টি করে পাঠিয়েছেন শুধু পাঠিয়েই ক্ষান্ত হননি আমাদের যা কিছু প্রয়োজন তারও ব্যবস্থা করেছে আমাদের আবার তার কাছে ফিরে যেতে হবে রমজান মাসটা বছরে একবারই আসে এই মাসে অনেক ফজিলত আল্লাহর রসুল সাল্লাহ আলাইসাল্লাম আমাদেরকে জানিয়েছেন ডক্টর ফারুক নাদিমের বাবার কাছে সব জেনেই এসেছে শুরুটা এভাবে করার উদ্দেশ্য হলো প্রথম সূত্রটা উপাস থেকে আসুক যুক্তি উপস্থাপনের চেয়ে খণ্ডনের সুবিধা বেশি নরে বসল নাদিম মুখ্যম সুযোগ বহু পরীক্ষিত অস্ত্র ভদ্রভাবেই ছুটি দিল বেশ আঙ্কেল কিছু মনে করবেন না কিছু প্রশ্ন আমার কদিন ধরে ভাবাচ্ছি স্রষ্টা আছে তার প্রমাণ কী পুরনো প্রশ্ন পুরনো প্রলাপ মিষ্টি হাসি মেশানো প্রশ্ন পাল্টা প্রশ্ন স্রষ্টা নেই তার প্রমাণ আছে তোমার কাছে আধুনিক বিজ্ঞান তো তাই বলেছে আত্মবিশ্বাসী ফ্লেভার বিবর্তনবাদ কোনো প্রমাণ না প্রমাণিক প্রতিষ্ঠিত বৈজ্ঞানিক সত্র না এটা জাস্ট একটা মতবাদ হাইপোথিস যার বিপক্ষে যুক্তি প্রমাণের অভাব নেই হকিং সাহেবও বলেছেন স্রষ্টাকে আমাদের প্রয়োজন নেই তার মানে এটা প্রমাণ হয়নি যে স্রষ্টা নেই এ দুটো ছাড়া আর কোনো কথা আছে কি তোমার কাছে স্রষ্টার অস্তিত্বের বিরুদ্ধে <clears throat> নাদিম মাথা নাড়ল আজকের আলোচনা একটু অন্য ধাঁচের মনে হচ্ছে ফারুক সাহেব বলে চললেন দুটোর কোনোটাই চূড়ান্ত প্রমাণ আমাদের কাছে নেই আমাদের কাছে প্রমাণ মানেই হলো ইন্দ্রিগ্রাহ্য কোনো কিছু কল্পনা প্রমাণ নয় দেখা যায় বা শোনা যায় বা অনুধাবন করা যায় বা গ্রাম বা স্বাদ এই পাঁচটি ইনপুট দিয়ে সারা জিনিসই প্রমাণ এই পাঁচটা নিয়ে কখনোই এস্টাবলিশ করা যাবে না যে স্রষ্টা আছে বা স্রষ্টা নেই নাদিমের বাবা টিয়েতে করে ওই বিস্কিট আর পিঠা নিয়ে এলেন ধরো তুমি হেলিকপ্টারে করে যাচ্ছ হঠাৎ দেখতে পেলে একটা দ্বীপ থেকে ধোয়া উঠছে তোমার কি মনে হয় কেন ধোয়া উঠছে সাইড নোট বিবর্তনবাদ যে সেফ একটা মতবাদ প্রতিষ্ঠিত সত্য নয় এটা জানতে বড় বড় বই পড়া দরকার নেই জাস্ট ইন্টারমিডিয়েট বায়োলজি জানলে জানা যায় এই মতবাদের বিরুদ্ধে কী কী প্রমাণ আছে সামনে নতুন গল্প হবে ইনশাল <clears throat> পরবর্তী পৃষ্ঠা আগুন ধরেছে দ্বীপে একজাক্টলি দোয়া ওঠার পেছনে দুটো কারণ ছাড়া বাকি সব কিছুকে তুমি মাথা থেকে বের করে দিবে ধরো তুমি হেলিকপ্টারে করে যাচ্ছ হঠাৎ দেখতে পেলে ধোয়া উঠেছে তোমার দুঃখিত পেজ বিভ্রান্তির কারণে একটু সমস্যা হয়েছে ধরো তুমি হেলিকপ্টারে করে যাচ্ছ হঠাৎ দেখতে পেলে একটা দ্বীপ থেকে ধোয়া উঠছে তোমার কি মনে হয় কেন ধোয়া উঠছে আগুন ধরেছে দ্বীপে এক্স্যাক্টলি ধোয়া ওঠার পেছনে দুটো কারণ ছাড়া বাকি সব কিছুকে তুমি মাথা থেকে বের করে দিবে আগুন আর কনসার্টের স্মোক মেশিন এই কাজটা করবে তোমার অভিজ্ঞতা এরপর তোমার লজিক যে কাজটা করবে সেটা হলো আগুনকে কারণ হিসেবে রেখে স্মোক মেশিনকে বের করে দেবে কারণ জনমানববিহীন দ্বীপে কেউ কনসার্ট করবে না এবং ফাইনালি তুমি সিদ্ধান্ত নেবে যে এই দ্বীপে মানুষ আছে আমরা ডাক্তাররা রোগীর রোগ এভাবে ডায়ালিসিস করি রোগী এসে শুধু বলবে দুই সপ্তাহ ধরে কাশি আর রাতে জ্বর জ্বর লাগে ব্যাস প্রায় বোঝার প্রায় বোঝা শেষ যক্ষা হয়েছে শতভাগ নিশ্চিত হওয়ার জন্য আর ছোঁয়াচে কিনা জানার জন্য একটা কফ পরীক্ষা পরীক্ষা করে জীবাণু দেখা গেল কিন্তু জীবাণু দেখার আগেই ডাক্তার আলামত শুনে একটা ডিসিশনে চলে যান এরপর নিজের সিদ্ধান্ত কনফার্ম করে নেন তার মানে মারক মস্তিষ্কের একটা বৈশিষ্ট্য বিশেষ বৈশিষ্ট্য হলো আগের অভিজ্ঞতা ও যুক্তির আলোকে একটি অপশনকে বেছে নেওয়া সিদ্ধান্ত নিয়ে নেওয়া দেখলাম ধোয়া মানুষ না দেখে সিদ্ধান্ত নিয়ে ফেললাম যে ওখানে একজন বিপদগ্রস্ত মানুষ আছে আবার মনে করো তুমি গাড়ি চালাচ্ছ রেডিও বাজছে হঠাৎ ট্রাফিক আপডেট শুরু হলো তোমার রাস্তা আর দুই কিলো সামনে অমুক ভার্সিটির ছেলেরা গাড়ি ভাঙচুর করছে যদি সুযোগ থাকে গাড়ি ঘুরিয়ে চলে যেতে বলছে তুমি কি করবে না গাড়ি ঘোরাবে কিন্তু তুমি তো ভাঙচুর নিজ চোখে দেখো না তুমি না দেখে সিদ্ধান্ত নিয়ে ফেললে কারণ তুমি মানুষ <clears throat> সাইন্য দুই যদি খবরের সোর্স অথেন্টিক হয় তথ্য সরবরাহকারী যদি নির্ভরযোগ্য হন তবে আমরা না দেখে খবর শুনে কাজ শুরু করি তাহলে মৃত্যু পরবর্তী খবর শুনে কাজ করতে সমস্যা কোথায় এখন প্রশ্ন হলো খবর সরবরাহকারী মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লাম নির্ভরযোগ্য কিনা নতুন গল্প হোক এখন শুধু বলি সারাটা শৈশব কৈশব যৌবন যে লোকটা আল আমিন ছিল বিশ্বস্ত সত্যবাদী নামে নিজ জাতির কাছে প্রখ্যাত ছিল হঠাৎ একদিন পাহাড় থেকে এসে মিথ্যা খবর বলা শুরু করল মানুষ মিথ্যা বলে প্রয়োজন অর্থের ক্ষমতার নারীর চাহিদে কিন্তু এই লোকটি এমনকি এটাও বলেনি শুধু নেতৃত্ব সুন্দরী বৈভব কেন চন্দ্র সূর্য এনে দিলেও এই খবর আমাকে দিতেই হবে আর তার কি প্রয়োজন ছিল মিথ্যা বলার সে তো যত প্রয়োজন মানুষের হতে পারে সবই পায়ে ঠেলে দিল পরবর্তী পৃষ্ঠা থেকে পঞ্চ ইন্দ্রিয় দিয়ে দেখে সিদ্ধান্ত নিতে হবে এটা নিম্ন শ্রেণীর জীবের গুণ মানুষের গুণ এটাই যে সে পঞ্চ ইন্দ্রিয়ের সাহায্যে আরও এক ধাপ এগিয়ে দেখারও অতীত সোনারও অতীত বিষয়কে উপলব্ধি করতে পারে এটাই মানুষকে মানুষের মানুষ হওয়ার সার্থকতা অনেকগুলো কথা একসাথে বলে একটু দম নিলেন ডক্টর ফারুক নাদিমের বাবার দিকে ফিরে আহা কষ্ট করলেন কেন মাত্রই তো ইফতার করে এলাম একটু পানি হলেই চলতো কষ্ট কোথায় নাদিম তো কষ্ট করে আপনি তো কষ্ট করে এলেন এই সামান্য নাস্তা আর চা আসছে নাদিমের বাবার কণ্ঠে আসার কৃতজ্ঞতা কী যেন বলছিলেন নাদিমের দিকে ফিরে আবার বলে চললেন ফারুক সাহেব আমার কথা বুঝতে পেরেছ নাদিম আর একটু সহজ করে বলি ধরে নাও গার্মেন্টসের ছয়তলায় আগুন লেগেছে কেউ একজন তিনতলায় এসে খবর দিল যে ছয়তলায় আগুন লেগেছে মানুষ যদি থেকে থাকে তবে সে যেন তাড়াতাড়ি চলে পড়ে আগুন সচককে দেখার জন্য অপেক্ষা করবেন একটা বিড়াল আগুন দেখার পর সরে যাবে কিন্তু মানুষ আগুনের খবর শুনেই সিদ্ধান্ত নিয়ে নেবে এটাই মানুষের পার্থক্য অন্যান্য প্রাণী থেকে বুঝেছি আপনার পয়েন্টটা তারপর বলুন ভিতরে তুলপাট আর পাচ্ছেন না যদি সামরাইজ করি মানুষের এক্সক্লুসিভ গুণ হলো না দেখে বিশ্বাস করা পঞ্চন্দ্রিয় ব্যবহার করে এমন জিনিস চিনে নেওয়া যা ইন্দ্রিয়ে আসে না এমন অনেক কিছুকে তুমি না দেখে বিশ্বাস করো যেমন বিদ্যুৎ চুম্বক বলরেখা এখন বলি তোমার লজিক অ্যান্ড রিজনিং কী বলে কাচের জিনিসের কটনে কাচের জিনিস ছাড়াও আর কি থাকতে পারে বল বলতে পারো খবরের কাগজ আরও খরও থাকে মাঝে মাঝে তাই না টিভির কার্টুনে টিভি ছাড়াও আরও কিছু থাকে কি শোলা থাকে গুড তোমার অবজারভেশন ভালো সাইকেলের চারপাশে বা ছোট ইলেকট্রনিক্সের চারপাশে কি থাকে দেখেছ পলিথিনের উপর ছোট গোল গোল বাতাস ভরা পুরাতে মজা লাগে দেখেছো ফুটিয়েছ জি তুমি তো বিজ্ঞানী ছাত্র বলো তো এগুলো কেন দেওয়া হয় যাতে বাইরে আঘাত না লাগে <clears throat> ঠিক তাই এটাকে বলে শক অ্যাবজার্ভ অ্যাবজার্ভার একটা আঘাত বা ফোর্স অফ ইম্প্যাক্ট একটা কেন্দ্রে পড়লে ক্ষতি হয় বেশি আর যদি আঘাতটা ছড়িয়ে দেওয়া যায় তবে ক্ষতির পরিমাণও কমে আসে এই খবরের কাগজ খড় শোলা বা গুলাগুলা বাতাস ভরা পলিথিন এগুলো এই কাজটা করে আঘাতকে ছড়িয়ে দেয় দারুণ একটা কৌশল না হুম যে লোকটা প্রথম এই কাজটা করেছিল তার এই ছোট একটা বুদ্ধির কারণে কত উপকার হবে কত টাকার দামি দামি প্রোডাক্ট বেঁচে যাচ্ছে প্রতিদিন নিঃসন্দেহে লোকটা মেধাবী তোমার কাছে এটা মামুলি মনে হচ্ছে কিন্তু সেই যুগে এই আবিষ্কার কতটা যুগান্তকারী ছিল এই যুগের নোবেল জাতীয় পদক থাকলে পেত হয়তো কমসে কম রাজদরবারে এনাম উপাধি বা হাজার বিঘা লাখেরাজ জমির জায়গা তো পেয়েছে হয়তো ফারুক সাহেবের চোখে কৌতুকের ছাপ হয়তো হাসি পেল নাদিমের নাদিম তুমি কি জানো তোমার দেহের যত দামি দামি অঙ্গ সব শক অ্যাবজর্ভার দিয়ে ঘেরা তোমার ব্রেনের চারপাশে একশো চল্লিশ থেকে একশো চল্লিশ থেকে দুশো সত্তর মিলি পানি স্পাইনাল কর্ডের চারপাশে পানি এমনকি যখন তুমি মায়ের পেটে ছিলে তখন ছয়শো থেকে আটশো মিলি পানিতে ঘেরা ছিল তুমি সামান্য সোলার ব্যবহার যার মাথায় এলো তাকে তুমি মূল্যায়ন করছো আর তোমার দেহের ভিতর বাইরে সুরক্ষাকে তুমি বলছো এমনি এমনি সৃষ্টি তুমি না মানুষ তোমার না ধোয়া দেখে আগুন চেয়ে নেওয়ার কথা ভাবছে না দিন ভিতর থেকে কে যেন বলছে এত অকৃতজ্ঞ তুমি না নাদিম আমি তোমাকে চিনতে পারছো না আমি তোমাকে কত চিনি কত দিন ধরে চিনি আর তুমি খুট করে চায়ের কাপ রাখার শব্দে মাথা তুল বাবা চা এনেছে ডক্টর ফারুকও কথা বলেই তুমি চলেছে নাদিমের মনে হচ্ছে ডক্টর ফারুক নন বহুদূর থেকে অন্য কেউ এতদিন ধরে কথা বলছে আমি নাদিম আমি তোমার ব্রেনের চারপাশে যে শক্ত হাড়ের বক্স লাগবে ফুসফুসে আর হৃৎপিণ্ডের বাইরে আবার বক্স দিলে হবে না কারণ শ্বাস প্রশ্বাসের ব্যাপারটা আছে নড়াচড়ার ব্যাপার আছে এখানে শক্ত হাড়ের খাঁচা লাগবে এখানে এটাও এমনি এমনি এলো তোমার জয়েন্টে জয়েন্টে প্রতিনিয়ত নড়াচড়া করছে সেখানে সংঘর্ষের ফলে ক্ষয় হওয়ার কথা দুনিয়ায় মেশিনে ব্রিজ দেওয়া হয় গাড়িতে দেওয়া হয় লুব্রিকেন্ট তোমার সব জয়েন্টে ব্রিজ দেওয়া আছে আবার তো প্রতিনিয়ত তৈরি হচ্ছে যাকে বলে সাইনোভিয়াল ফ্লুইড বিদ্যুৎ কখনো দেখেছ দেখুন বাতি জ্বলে দেখে দেখে চিনে নিয়েছ যে এই তারে বিদ্যুৎ আছে আর এগুলো দেখে চিনে নিতে পারছো না দুনিয়ার ছোট ছোট কারিগরগুলো এমনি এমনিতে হয় টের করেছে আর সব কারিগরগুলো একসাথে তোমার ভিতরে তোমার বাইরে দিতে কাউকে লাগেনি এই আমাদের যুক্তি বলে ফারুক সাহেবের গলা খাদে নেমে গেছে অনেকক্ষণ এক নাগারে কথা বলে থামছে নিন ডক্টর সাহেব চা নিন চিনি লাগলে নিয়ে নেবেন কষ্ট করে না দিলে বাবা ঠান্ডা হয়ে যাবে চায়ের কাপ নিতে ডক্টর ফারুক চুমু দিলেন ঠিক এই কথাটাই সুরা আর রহমান প্রথম তিন আয়াতে আছে দয়াময় শিখিয়েছেন কুরআন বানিয়েছেন মানুষ তিনি যেন আমাদের লজিক্যাল রিজাইনিংকেই সম্বোধন করে বলছেন আমি দয়া করে তোমাদের অদৃশ্য জগতের খবরগুলো পৌঁছেছি পৌঁছেছি কোরআন দ্বারা কারণ আমি তো তোমাদেরকে কুকুর বিড়াল করে বানাইনি যে দেখা দিতে হবে সব দেখিয়ে দিতে হবে আমি তোমাদেরকে মানুষ বানিয়েছি কারণ আমি তোমাদের সেই ক্ষমতা দিয়েছি যে খবর শুনেই তুমি সিদ্ধান্ত পারো নিতে পারো পঞ্চেন্দ্রিয় দিয়ে তোমার সৃষ্টিকে জেনে ইন্দ্রিয়ের অতীত আমাকে চিনে নেওয়ার যোগ্যতা তোমাকে দিয়েছি এখন তোমার সে যোগ্যতা সেই মনুষ্যত্ব প্রশ্ন করেছি এখন চেনানো ধর্মকে এখনই চেননি দয়াময়কে ডক্টর ফারুক দেখলেন নাদিমের চোখে চলচল পানি সে পানিতে ভেসে যাচ্ছে অবিশ্বাসের জঞ্জাল আলহামদুলিল্লাহ গাড়ি চালানো আর সুরা আর রহমানের অংশটুকু উস্তাজ নোমান খালের খালির লেকচার অবলম্বনে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত